আয়সা রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ তালার বাণী অর্থাৎ যে বিত্তবান সে যেন বিরত থাকে আর যে বিত্তহীন সে যেন সঙ্গত পরিমাণ ভোগ করে সুরানিসা আয়াত নম্বর ছয় আয়াতটি ইয়াতিমের অভিভাবক সম্বন্ধে নাজিল হয়েছে অভিভাবক যদি অভাবগ্রস্ত হয় তাহলে ন্যায়সঙ্গতভাবে ইয়াতিমের সম্পত্তি থেকে খেতে পারবে